বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে এমন কোন নতুন বিষয়ে ধর্মের কর্ম হিসাবে সংযুক্ত করবে যে বিষয়টি প্রকৃতপক্ষে যে বিষয়টি প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অংশ নয় তাহলে সে বিষয়টি পরিত্য বলেই বিবেচিত হবে অর্থাৎ বাতিল বলেই বিবেচিত হবে বাতিল বলেই গণ্য করা হবে তাহলে যে কর্ম করলে নেকি পাওয়া যাবে না ইসলাম ধর্মে সেই কর্মটিকে আমরা বলবো বেদান যে এবাদতের বা উপাসনীয় উপাসনা যেই এবাদতের যেই এবাদতের বা উপাসনার অনুমতি নেই প্রকৃত ইসলাম ধর্মে সেই এবাদত বা কর্ম ইসলামের অংশ হিসাবে সম্পাদন করা বৈধ নয় তো সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার আমাদের মুসলিম সমাজে কতকগুলি বিষয় ছড়িয়ে পড়েছে যে বিষয়গুলিকে মানুষ ইসলাম ধর্মের রূপ প্রদান করেছে অথচ ইসলাম ধর্মের সেটা অংশ নয় বা ইসলাম ধর্মের কর্ম নয় তো সেই কর্মটিকে আমরা বাতিল বলি গণ্য করব কেন যে আল্লাহ রাসুল তাই বলেছেন যে যে কর্মের উপদেশ নেই ইসলাম ধর্মে সেই কর্মটি বাতিল বলে গণ্য করা হয় আপনি যদি জানতে পারেন যে অমক কোম্পানির কাজ করলে বেতন পাওয়া যাবে না তো আপনি কাজ করতে যাবেন কি যাবেন না জ্ঞানী মানুষ যাবে না তো জেনে রাখুন বেদাত কোম্পানির কাজ করলে আপনি স্বভাব পাবেন না নেকি পাবেন না পুণ্য লাভ হবে না আপনার আপনার ক্ষতি হবে নেকি আরো কমে যাবে কেন যে আপনি ওই বিষয়টিকে ইসলামের মধ্যে প্রবেশ করাবার চেষ্টা করেছেন যে বিষয়টি ইসলামের অংশ নয় এখন কেউ যদি বলে যে যে বিষয়ে বাধা রাসুল্লাহ ইসলাম দেননি সেই বিষয়ে আপনি কেন বাধা দিচ্ছেন এটার উত্তর হবে যে বাধার বিষয়টি দেখতে হবে না এবাদতের ক্ষেত্রে বা ইসলাম ধর্মের কর্মে অনুমতির বিষয়টি দেখতে হবে আপনাকে উদাহরণস্বরূপ দিয়ে দিই ধরেন ফজরের নামাজ হচ্ছে ফরজ নামাজ দুই রাকাত কেউ যদি চার রাকাত করে তো এটা জায়গ হবে কি হবে না বলা চলবে না যে আল্লাহ নাবি তো নিষেধ করেননি সুতরাং আমরা ফজরের নামাজ দুই রেখাতের বদলে চার রেখাত করবো তো এটা কখনো আল্লাহ তালা গ্রহণ করবেন না কেন যে এটা ইসলামের পরিপন্থী বিধি হয়ে যাবে আচ্ছা আর একটি উদাহরণ দিই প্রত্যেক রাকাতে একটি রুকু আছে আর দুইটি সাইজা আছে বা দুইটি সিদ্ধা আছে নামাজ যখন আপনি পড়বেন এক রাখাত নামাজে একটি রুকু আর দুইটি সিজদা আছে এখন কোন ব্যক্তি যদি বলে যে রুকু আমি দুইটি করব এক এক রাখাতে রূপও দুইবার করব কেন যে এতে এত আল্লাহর তসবি তাহলিন আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাহলে এতে অসুবিধা কি আছে তো এটা করা চলবে না আর কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ নামি তো দুইটি রুকু করা দুইটি রুকু করতে এক রাকাত নামাজে দুইটি রুকু করতে নিষেধ করেননি এই জন্য আমি প্রত্যেক রাকাতের দুইবার রুকু করব এটা চলবে কি চলবে না ইসলাম ধর্ম এতে ধ্বংস হয়ে যাবে সুতরাং এবাদতের ক্ষেত্রে যে পদ্ধতিতে যেই নিয়মে যেই বিবরণে আমরা কোরআন হাদিসে উপদেশ পাব তারই মধ্যে আমরা আবদ্ধ থাকব বাঁধা থাকব তাতে কম বেশি করার চেষ্টা করব না কেন যে যে ব্যক্তি আমার ধর্মের বিষয়ে এমন কোন কাজ করবে যেই কাজের আমরা আমি উপদেশ দিনি যেই কাজের আমি উপদেশ দিনি তো সেই কাজটি বাতিল বলে গণ্য করা হবে আর এটাকেই আল্লাহ তোমার কথা সুরা সুরা একুশ নম্বর আয়াতে বলেছেন এই আয়াতটিরও ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি যার অর্থ হচ্ছে এই যে প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য আল্লাহ ব্যতীত তাদের এমন কতকগুলি উপাস্য আছে কি যারা তাদের জন্য এমন ধর্ম ও বিধিবিধানের প্রবর্তন করবে যে ধর্ম ও বিধিবিধানের সত্য উপাস্য আল্লাহ তালা অনুমতি প্রদান করেননি তাহলে আল্লাহ তালা সত্য উপাস্য তিনি যেই এবাদতের অনুমতি প্রদান করেননি বা যেই অনুষ্ঠানের অনুমতি প্রদান করেননি সেই এবাদত বা অনুষ্ঠান করা জায়েজ নয় এখন কেউ বলবে আমরা তো আল্লাহ জিকিরই করছি যেমন দেখবেন কোনো কোনো জায়গায় যুক্তে যুক্তে আল্লাহ জিকির করছে লাফাইতে লাফাইতে কেউ আবার গান বাজিয়ে কেউ আবার ঢোল বাজিয়ে আল্লাহর জিকির করছে তো এগুলো বর্জনীয় এগুলো গ্রহণযোগ্য নয় আল্লাহর জিকিরটা হচ্ছে একটি কল্যাণময় আল্লাহর ইবাদত কিন্তু এটাকে যদি আমরা বেদাতি পদ্ধতিতে পালন করি তাহলে এতে আমরা লাভবান হতে পারবো না তাই আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন অদ্গুরুহ কামাহাতাকুম আল্লাহর জিকির ওইভাবে করো যেইভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সুতরাং যেভাবে আমরা উপদেশ পাবো কোরআন হাদিসের মধ্যে সেইভাবে আল্লাহর জিকির করব সেইভাবে আল্লাহর উপাসনা করব সেইভাবে আল্লাহর ইবাদত করব সেইভাবে ইসলাম ধর্মের সমস্ত বিষয় সম্পাদন করব। আর আমরা নিজ মন গড়া পদ্ধতিতে কোনো বিষয়কে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব না সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে এবং আমাদের সকলকে যেন প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দান করেন এবং আপনাকে আমাকে আপনাদের আত্মীয় স্বজনকে এবং আমাদের আত্মীয় স্বজনকে সকলকে যেন জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু